আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় কালেমার পতাকা উড়াব মোরা কালেমার পতাকা উড়াব মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় ফুটপাতে কতজন না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ফুটপাতে কতজন না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ওদের মুখে হাসি ফোটাতে ওদের মুখে হাসি ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় সত্যের পথে ঢাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে ঢাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে ওদের রক্তের দায় মেটাতে ওদের রক্তের দায় মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় শান্তির আবাস স্থল নিরাপদ নয় ঘরে বাহিরে গুম খুন হয় শান্তির আবাসস্থল নিরাপদ নয় ঘরে বাহিরে গুম খুন হয় নিরাপত্তার রাজ করতে কায়ে নিরাপত্তার রাজ করতে কায়ে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াব মোরা কালিমার পতাকা উড়াব মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আগামীতে আমাদের হবে বিজয় আগামীতে আমাদের হবে বিজয় আগামীতে আমাদের হবে ডট ডট ইন